হাজর আবু দারদার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত ছোট্ট একখানা হাদিস পড়া হলো হজরত আবু দারদা রদি আল্লাহ আনহু ছিলেন সাহাবিদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবি রসুল করিম সাল আলী হাসাল্লাম যাকে হাকিম ও হাদিহিল উম্মা এই উপাধি দিয়েছিলেন এই উম্মতের প্রজ্ঞাবান এক ব্যক্তি হাকিম ও হাদিহিল উম্মা আল্লাহ তালা তাকে বিশেষ হিকমত প্রজ্ঞা দান করেছিলেন তিনি বলেন রসুল করিম সাল আলী হাসাল্লাম একদিন আমাদেরকে বললেন আল্লাহ উকবিরকুম্বি আফদাল আমিন দারাজিতি সিয়া সাদাকা আমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা নামাজ রোজা এবং সাদকার চেয়েও অনেক বেশি দামি রসুল করিম সাল আলী হাসাল্লামের নিয়ম ছিল যে কোনো একটা বিষয়ের প্রতি হুজুরে যখন গুরুত্ব আরোপ করতে চাইতেন তখন এই বিষয়টা নিজের থেকে না বলে প্রথমে প্রশ্ন করতেন তো এর দ্বারা উদ্দেশ্য হতো যে সাহাবিদের মধ্যে জিনিসটা জানার আগ্রহ সৃষ্টি করা কারো ভিতরে যখন কোনো একটা কিছু জানার আগ্রহ সৃষ্টি হয় তলব সৃষ্টি হয় এরপর যখন তাকে কথাটা শোনানো হয় তো এটার আসরই অনেক বেশি হয় তলব নাই মনের মধ্যে কোনো আগ্রহ নাই তো এই অবস্থায় যদি কোনো কথা শোনানো হলো কথাটা যত দামি হোক যত দামি হোক এটা ওইভাবে মনের মধ্যে আসর করে না এই জন্য রসুল করিম সাল আলী আসাল্লাম সাহাবিদের মনের মধ্যে প্রথমে আগ্রহ বাড়াবার জন্য সাহাবিদেরকে জিজ্ঞেস বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা নামাজ রোজা এবং দান সৎকার চেয়ে অনেক দামি আল্লাহ তাল্লার কাছে সাহাবা একরামের মনের মধ্যে তো এমনি সবসময় এই তলব থাকতো যে কিভাবে এমন এমন আমলের কথা জানা যায় যার দ্বারা আল্লাহ তালা নৈকট্য লাভ করা যাবে বেশি পরিমাণে মর্যাদা লাভ করা যাবে তো রসুল করিম সাল আলী আসাল্লাম বললেন তো সাথে সাথে সাহাবা একরম বললেন যে বালা হ্যাঁ ইয়া আল্লাহ আমাদেরকে বলেন তো সাহাবিদের এমনি তো জানা ছিল নামাজের কি ফজিলত নামাজের কত ফজিলত হাদিসের মধ্যে আসছে তারপরে রোজার কি কি পরিমাণ ফজিলতের কথা আসছে এটাও জানা ছিল দান সৎকার ফজিলতের কথাও তাদের জানা ছিল কিন্তু এখানে হুজুরে বলতেছেন যে আমি কি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা তোমাদের এই যে জানা নামাজ তারপরে রোজা সদাকার ফজিলত তার চেয়ে অনেক বেশি তো হুজুর সাল আলী হাসাল্লাম যখন তাদের আগ্রহটা দেখলেন তারা যখন জানতে চাইলেন যে হ্যাঁ ইয়া রসুল্লাহ বলেন সেইবার হুজুরে বলতেছে ইসলাহ বাইন মুসলমানদের মধ্যে যদি পরস্পরে কোনো বিবাদ দেখা দেয় তাহলে সেই বিবাদটাকে দূর করিয়ে দেয় ঝগড়া দেখা দিল দুজন মুসলমান অথবা দুই দল মুসলমানের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে ঝগড়াঝাটি হয়ে গেছে তো তাদের মধ্যে আবার পুনরায় বন্ধু বন্ধুত্ব সৃষ্টি করে দেয়া এটা এই আমলটা দুজন মুসলমানের মধ্যে ঝগড়া হয়ে গেছে কোনো কারণে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে একজনে আরেকজনের ছায়াও দেখতে পারে না তখন যদি কেউ কোন কৌশলে তাদের মধ্যে আবার সেই বন্ধুত্বটা সৃষ্টি করে দিল এই ঝগড়াঝাটি মনোমালিন্য এটা দূর করে দিল তাহলে এই যে একটা আমল এই আমলটা এমন যে এটা নফল নামাজ রোজা সদকার চেয়েও অনেক দামি অনেক দামি এটা বলে রসুল করিম সাল আলী হাসাল্লাম বলেন ও ফাসাদুজাতিল বাইন আল হালেকা এই পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ মনোমালিন্য এগুলো থাকা এটা মুন্ডিয়ে দেয় এটা মুন্ডনকারী ফাসাদুদাতিল বাইন আল হালেখা অপর এক হাদিসের মধ্যে আসছে যে আমি এটা বলি না যে পারস্পরিক ঝগড়া বিবাদ এটা তোমাদের মাথার চুল মুন্ডায় দেয় এটা না বরং পারস্পরিক ঝগড়া বিবাদ এটা তোমাদের দিনকে মুন্ডিয়ে দেয় দিন ধ্বংস করে দেয় দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি লাগে পরস্পরে মন কষাকষি হয়ে যায় তখন দেখা যায় যে এটার কারণে একে অপরের গিবত করে মিথ্যা বলে একে অপরকে কষ্ট দেয় এক ঝগড়া ঝগড়ার কারণে দেখা যায় শত শত গুনাহের রাস্তা খুলে যায় শত শত গুনাহের রাস্তা খুলে যায় এই জন্য রসুল করিম সাল আলী হাসাল্লাম দুজন মুসলমানের মধ্যে যদি ঝগড়া লাগে তাহলে সেটা মিটিয়ে দেওয়ার এতটা গুরুত্ব দিতেছেন যে একজনে রাতভর নামাজ পড়লো দিন রোজা রাখলো অনেক টাকা পয়সা সৎকা করলো তাহলে সে এই নফল না আমলের দ্বারা যে পরিমাণ নেকি পাবে এই লোকটাই যদি দুজন মুসলমান ভাইয়ের মধ্যে আগে বন্ধুত্ব ছিল কোনো কারণে ঝগড়াঝাটি লেগে গেছে দুজন দুদিকে চলে গেছে তো সে এই দুজন মুসলমানের মধ্যে আবার বন্ধুত্ব সৃষ্টি করার জন্য সে কিছু চেষ্টা করলো এটার জন্য সে কয়েক ঘন্টা ব্যয় করলো তাহলে হাদিসে হুজুরে বুঝাইতেছেন যে এই যে আমলটা যে দুজন মুসলমানের মধ্যে একটু বন্ধুত্ব সৃষ্টি করে দেওয়ার জন্য সে যে একটু চেষ্টা করলো এই আমলটা তার সারা রাতের ইবাদত রোজা অনেক টাকা পয়সা সৎকার চেয়েও আল্লাহ কাছে দামি মুসলমানের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা এটা অনেক দামি জিনিস অনেক দামি জিনিস হাদিসের মধ্যে রসুল করিম আলী হাসাল্লাম এরশাদ করেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না বিদ্বেষ পোষণ করো না তোমরা ভাই ভাই হয়ে থাকো ভাই ভাই হয়ে থাকো এই যে এটা একটা অনেক বড় একটা আমল যে কারোর মধ্যে ঝগড়া লেগে গেছে তো আমার আমাকে চেষ্টা করা চাই যে কিভাবে এবার তাদের মধ্যে মিলটা হয়ে যায় এটার জন্য যদি প্রয়োজনে কিছু অসত্য কথা বলতে হয় অবাস্তব কথা বলতে হয় সেটারও হাদিসের মধ্যে অবকাশ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি মিথ্যাবাদী বলে গণ্য হবে না যে দুজন মুসলমানের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কিছু মিথ্যা কথা বললো লাইসাল কাজাব আল্লাদি নাস ওই ব্যক্তি মিথ্যাবাদী বলে গণ্য হবে না যে দুজন মুসলমানের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য কিছু মিথ্যা কথা বলল একজনের কাছে গিয়ে বললো যে তুমি তো তার ব্যাপারে এমন ধারণা পোষণ করো কিন্তু সে তো তোমার কল্যাণ চায় একজনের কাছে গিয়ে একটু অসত্য কথা বললো আবার অপরজনের কাছে গিয়ে এইভাবে তার কথার এমন একটা কথা বললো যেটার কারণে সে অপর ব্যক্তির প্রতি একটু দুর্বল হয়ে যায় এর ফলটা এই হলো দুজন মিলে গেল ওই ব্যক্তি মিথ্যাবাদী বলে গণ্য হবে না কত বড় নেকামল এটা কত বড় নেকামল রসুল করিম সাল আলী হাসাল্লামের মদিনার জীবনে যখন তিনি মদিনা শরীফে থাকতেন মদিনার শরীফের মসজিদে নবীতে ইমামতি করতেন আর যখন বিভিন্ন জেহাদে যেতেন যুদ্ধের সফরে যেতেন তো সেটা তো ভিন্ন কথা কিন্তু যখন হুজুরে মদিনা শরীফে থাকতেন সুস্থ থাকলে হুজুরে ইমামতি করতেন হুজুরে ইমামতি করতেন তো হুজুরের গোটা মদিনার জীবনে শুধু একটা ঘটনা এমন পাওয়া যায় যে হুজুরে মদিনায় ছিলেন সুস্থ ছিলেন কিন্তু মসজিদে ইমামতি করতে পারেন নাই কি কারণে করতে পারেন নাই যে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম শুনতে পেলেন যে মসজিদে নবী থেকে একটু দূরে মুসলমানদের একটা এলাকা সেখানে দুই দল মুসলমানের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে এই বিষয়টা মিটানো এত জরুরি মনে করছেন রসুসাল্লাহ যে অন্য সাহাবিদেরকে পাঠায় মিটানোর কাজটা আঞ্জাম দেয়া না এটা করেন নাই হুজুর নিজে গেছেন মুসলমানদের সেই ঝগড়াটা মিটাবার জন্য সেখানে গিয়ে হুজুরে তাদের ঝগড়াটা মিটাইতে মিটাইতে একটু সময় বেশি লেগে গেছে তো আসতে নামাজের সময় হয়ে গেছে তো এখানে এসে আর নামাজটা পড়তে পারেন নাই কতটা গুরুত্ব দিতেছেন রসুল সাল আলী হাসাল্লাম কতটা গুরুত্ব দিতেছেন এই জন্য মুসলমানের মধ্যে ঝগড়া লেগে যাওয়া এটা প্রথমে তো চেষ্টা করা চাই যেন একদমই ঝগড়া না লাগে আমাদের যে কখনো যদি আমি দেখতে পাই যে একটা জিনিস আমার হক এটা আমি পাও না কিন্তু যদি এটার জন্য আমি বেশি এই তাগাদা দেই তাহলে হয়তো আমার কুমুর ভাইয়ের সাথে ঝগড়া লেগে যাবে আমার বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে বাবার সাথে লেগে যাবে বা আমার স্ত্রীর সাথে লেগে যাবে যে সেটা আমি ছেড়ে দিই আমি আমার হক আছে অধিকার আছে সেটা নেয়ার তারপরও ছেড়ে দিই হাদিসের মধ্যে এমন ব্যক্তির জন্য সুসংবাদ আসছে হাদিসের মধ্যে আসছে আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়াহুয়া যে ব্যক্তি ন্যায়ের উপরে আছে ন্যায়ের উপরে থাকার পরেও শুধু ঝগড়া থেকে বাঁচার জন্য শুধু ঝগড়া থেকে বাঁচার জন্য নিজের দাবি ছেড়ে দিছি ন্যায়ের উপরে আছে তারপরও শুধু ঝগড়া থেকে বাঁচার জন্য নিজের দাবিটা ছেড়ে দিছে রসুল করিম সাল আলী হাসাল্লাম বলেন এমন ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা বাড়ির জিম্মাদার আমি নিতেছি জিম্মাদারি আমি নিতেছি এমন ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যখানে একটা বাড়ির ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে জান্নাতের মধ্যখানে একবার উন্নত জায়গাতে মধ্যখান দ্বারা এখানে উন্নত জায়গা উদ্দেশ্য সেখানে আমি তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেব কার জন্য লিমান তারাকাল মেরা অহ মহেদ যে ন্যায়ের উপরে আছে তারপরও শুধু ঝগড়া থেকে বাঁচার জন্য নিজের হকটা ছেড়ে দিছে সে ইচ্ছা করলে মামলা মোকদ্দমা করতে পারত বা কারোর উপরে চাপ সৃষ্টি করে নিজের অধিকারটা নিতে পারত কিন্তু সে দেখলো যে আমি এটা করতে তো পারি কিন্তু এটা করলে দেখা যাবে যে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হবে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে আমার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হবে বা অন্য কোনো আত্মীয় স্বজন সম্পর্ক নষ্ট হবে বাদ দিলাম এটা এই ব্যক্তির জন্য এই জন্য যখনই দেখা যাবে যে কোনো একটা ব্যাপার নিয়ে ও কারোর সাথে যদি একটু কথা বাড়াই তাহলে সম্পর্ক নষ্ট হবে সম্পর্কটা অনেক দামি অনেক দামি সম্পর্কটা সেটা আমি বাড়ালাম না হাদি শরীফের মধ্যে আসছে যে শয়তান শয়তান সারা দুনিয়ার মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য সত্য পথ থেকে ফিরাবার জন্য তার চেলাপেলাদেরকে সারা দুনিয়ায় ছড়ায় দেয় প্রত্যেকের কাজের বিবরণ শোনার জন্য সমুদ্রের সে একটা বৈঠক ডাকে সমুদ্রের উপরে তার একটা দরবার বসে শয়তানের ইবলিশ শয়তানের মুসলিম শরীফের মধ্যে আসছে যে শয়তান তার দরবারের মধ্যে তার চেলাপেলা সবাই একত্রিত হয় তো সবার কাছ থেকে কার গুজারি শোনে তো একজনে দাঁড়িয়ে বলল একজনে একজনকে জিজ্ঞেস করছে যে তুমি আজকে কি করছো এক শয়তানে দাঁড়িয়ে বলল যে আমি আজকে এক ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে চেষ্টা করে নামাজ থেকে বিরত রাখছি নামাজের জন্য রওনা হয়েছিল ওটা আমি যে কোনো ভাবে চেষ্টা তদবির করে নামাজ থেকে বিরত রাখছি সে খুব খুশি হয় শয়তানে খুব খুশি হয় যে হ্যাঁ খুব ভালো কাজ করছে আরেকজনকে জিজ্ঞেস করে সে বলে আজকে আমি চেষ্টা তদবির করে একজনকে রোজা থেকে বিরত রাখছি তো তাতেও শয়তান খুব খুশি হয় যে খুব ভালো কাজ করছো এভাবে বেশ কয়েকজনের কাছ থেকে সে বিভিন্ন কারগুজারি শোনে যে বিভিন্ন জনে বিভিন্ন জনকে বিভিন্ন নেকামল থেকে বিরত রাখছে তো সবার উপরেই সে সন্তুষ্টি প্রকাশ করে হাদিসের মধ্যে আসছে সর্বশেষ এক এক শয়তানের কাছ থেকে এক শয়তানের কাছ থেকে সে কারগুজারি জিজ্ঞেস করে তো সে শয়তানে বলে যে আমি আজকে একটা কাজ করছি যে একজন স্বামী স্ত্রী তারা খুব সুখে শান্তিতে জীবন যাপন করতেছিল খুব সুখে শান্তিতে আমি চেষ্টা তদ্বির করে তাদের মধ্যে ঝগড়াঝড়ি লাগাই দিছি এবং এক পর্যায়ে এমন হয়েছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে এখন তারা একে অপরের ছায়াও দেখতে পারেন এটা দেখ এটা শুনে শয়তান হাদিসের মধ্যে আসছে তার বসার আসন থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় তারা বুকে জড়ায় ধরছে পরে বলছে তুমি সত্যিকারে ভালো কাজ করছো তুমি আমার সত্যিকারের প্রতিনিধি সত্যিকার প্রতিনিধি তুমি এই যে দেখেন এই হাদিসটা আমাদেরকে হুজুরে বলে দিছেন কি উদ্দেশ্য তার মানে এই যে মুসলমানের মধ্যে পারস্পরিক ঝগড়া লাগা এটা এত বড় একটা জঘন্য অন্যায় যেটার কারণে শয়তানে সবচেয়ে বেশি খুশি হয় শয়তানে একজনকে নামাজ থেকে বিরত রাখলো এটাও তার একটা খুশির জিনিস রোজা থেকে বিরত রাখলো অথবা দান সৎকার থেকে বিরত রাখলো হজের থেকে বিরত তারা রাখলো শয়তানের খুশির জিনিস সবচেয়ে বেশি খুশির জিনিস হলো এটা কেন কারণ যখন মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দিল এখন ওই দুই মুসলমান অটোমেটিক অনেক গুনাহের কাজ করতে থাকবে জীবত করতে থাকবে তারপরে মিথ্যা বলতে থাকবে যে কোনো ভাবে চেষ্টা করবে অপরজনকে কষ্ট দেওয়ার জন্য অনেক গুনাহের রাস্তা খুলে গেছে অনেক গুনাহের রাস্তা খুলে গেছে এই জন্য এই ব্যাপারটা খুব বেশি সতর্ক থাকাছে খুব বেশি সতর্ক থাকাছে এখন রইল যে প্রথম কাজটা হলো যে পরস্পরে যেন ঝগড়াঝাটি নাই লাগে একেবারে এখন কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের মধ্যে পারস্পরিক ঝগড়াই লাগবে না ঝগড়া লাগার মতো পরিস্থিতি আসবে না শয়তানের সুযোগই পাবে না এমন কি উপায়টা আছে যে উপায়টা অবলম্বন করলে আমাদের মধ্যে আমাদের যাদের সাথে আমাদের উঠা বসা হয় তাদের মধ্যে ঝগড়াই লাগবে না কখনো তো এটা সমাধান হাদিসে পাতানো আছে তো হাদিসে যে সমাধানটা পাতানো আছে সেটা একটু পরে বলতেছি আগে আমাদের পরিচিত এক বুজুর্গ তিনি একটা সমাধান বলছেন সেটা আগে বলতেছি হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলী অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি তিনি বলেন যে এই যে মানুষের মধ্যে যে পারস্পরিক ঝগড়াঝাটি লাগে মনোমালিন্য হয় দুইটা কারণে হয়ে থাকে দুইটা কারণে একটা হলো অহংকার আর এটা হলো স্বার্থপরতা আর এর বিপরীতে পরস্পরে এতেহাদ এতেফাক ঐক্য এটার জন্য দুইটা গুণ জরুরি দুইটা সিফত দুইটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে কখনোই এমন দুই ব্যক্তির মধ্যে বা এমন দুই দলের মধ্যে কখনোই ঝগড়াঝাটি লাগবে না দুইটা গুণ এমন যে দুইটা গুণ যদি কারো কোনো ব্যক্তির মধ্যে এসে যায় বা কোনো জামাতের মধ্যে এসে যায় তাহলে কখনোই তাদের মধ্যে মনোমালিন্য হবে না ঝগড়াঝাটি হবে সেই দুইটা গুণ কি একটা হলো বিনয় এটা বিপরীত হলো অহংকার বিনয় এই একটা সিফত দ্বিতীয় সিফত হলো ই সার নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়া অন্যকে অন্যকে আরাম পৌঁছাবার জন্য নিজে একটু কষ্ট করা এই দুইটা সিফত তাওয়াজু আর ই সার বিনয় আর হলো অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেওয়ার মনোভাব আমার মধ্যে যদি তাওয়াজুর সিফতটা থাকে বিনয়ের সিফতটা থাকে তাহলে কখনোই কারো সাথে আমার কোনো বাধাবাধি হবে না তাওয়াজু সিফতটা কি যে আমি নিজেকে মনে করি যে আমি আসলে কিছুই না আমি কোনো কিছুরই যোগ্য না আমার মত এটা কেউ মানতে বাধ্য না কারোর উপরে কোনো আমার অধিকার নাই যে আমার মতটা তাকে আমি মানতে বাধ্য করব। এই অধিকারটা আমার নাই এই মনোভাবটা যদি আমার ভিতরে থাকে যে কারোর উপরে আমার কোনো বিশেষ কোনো মর্যাদা নাই আমার রায় আমার অভিমতটা মানতে কেউ বাধ্য না কারোর উপর আমার কোনো পাওনা নাই এই মনোভাবটা যদি আমার ভিতরে থাকে তাহলে বলেন কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে দুইজন একসাথে চলতেছে দ্বন্দ্বটা হবে কখন আমি বললাম যে আমি আজকে গুলিস্তান যাব। সে বললো যে না আজকে তো এই মুন্সীগঞ্জ যাব। এখন আমি যদি ভাবি যে আমার রায়টা সঠিক না আমার আমি সঠিক রায়ের অধিকারী না অন্যের উপরে আমার রায় আরোপ করার মতো এখতিয়ার আমার নাই এটা যদি আমার ভিতরে থাকে তাহলে কখনোই তার সাথে আমার দ্বন্দ্ব হবে কখনোই তার সাথে আমার দ্বন্দ্ব হবে নিজেকে কোনো কিছুর যোগ্য মনে না করা এটা হলো বিনয় এই বিনয়ের সিফত থাকলে কখনোই অন্যের সাথে ঝগড়া হবে না আমি একটা একটা ব্যাপারে আমি একটা রায় প্রকাশ করলাম অন্য ভাই আর একটা প্রকাশ করলো সেখানে যদি আমার ভিতরে অহংকার থাকে যে আমি যেটা বুঝি সেটা ভালো বুঝি সবচেয়ে ভালো বুঝি আমার রায়টা সবচেয়ে সুন্দর এই রাইটাই করা দরকার তাহলে ঝগড়াটা লেগে যাবে সবার ভিতরে যদি এই মনোভাবটা থাকে আর যদি সবার ভিতরে এই মনোভাবটা থাকে যে আমি তো একটা রায় পেশ করলাম কিন্তু আমার রায়টা সঠিক না এই সম্ভাবনাটা বেশি তাহলে কারো সাথে আর ঝগড়া লাগবে তো প্রথম গুণ হইল ঐক্যের হাত এত্তে ফাঁকের প্রথম হইল বিনয় তাওয়াজ যত ঝগড়াটা জাতি আমাদের মধ্যে লাগতেছে দেখা যাবে যে এইটার একটা অভাব আছে এই সিফাতটার অভাব আছে প্রত্যেকে মনে করে যে আমার রায়টাই হলো সবচেয়ে বিশুদ্ধ রায় সবার উপর আমার ক্ষমতা চলবে সবাই আমাকে সম্মান করতে হবে আমার কথাটা সবাইকে মানতে হবে তাই মানে না এই গন্ডগোল লেগে যায় এটা হলো প্রথম সিফত দ্বিতীয় হলো ই সার অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেওয়ার মনোভাব নিজে একটু কষ্ট করি অন্যকে আরাম দেই অন্যকে আরাম পৌঁছাই এই মনোভাবটা যদি আমার ভিতরে থাকে কখনোই কারোর সাথে আমার কোনো বাদবে না কখনোই বাঁধবে না একেবারে যে উনি একটু ভালো থাকুক ওনার কথাটা উপরেই থাকুক ওনার কথাটা উপরেই থাকুক আমি একটু নিচেই থাকি এই দুইটা সিফট যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে কোনো জায়গায় আমাদের কোনো ঝগড়াঝাটি থাকবে না পারিবারিক জীবনেও না সামাজিক জীবনেও রাষ্ট্রীয় জীবনেও না কখনো না কোনো জায়গায় থাকবে না একেবারে এই দুইটা জিনিসের বিপরীত হলো অহংকার একটা হলো অহংকার আর একটা হলো স্বার্থপরতা অহংকার কি জিনিস নিজেকে বড় মনে করা আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান আমার রাইটে একদম বিশুদ্ধ রায় আমি যেটা বলছি বা সেটাই করতে হবে সবাইকে এটা হলেই ভেজাল লেগে যায় আর আরেকটা হলো স্বার্থপরতা সবসময় নিজের চিন্তায় ব্যস্ত থাকা আমার আমার ইনকাম বাড়ুক আমার মর্যাদা বেড়ে যাক আমার সুবিধাটা বাইরে যাক কে কি অন্যদের কি হলো না হলো সেটা ভিন্ন সেটা আমার চিন্তার ব্যাপারটা না আমার সুখ সুবিধা বেড়ে যাক এটা হলে গন্ডগোল লেগে যায় এই দুইটা সিফত একটা হলো বিনয় আরেকটা হলো অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার মানসিকতা দুইটা সিফত আমাদের মধ্যে আসবে কোনো রকমের ঝগড়াই লাগবে না কোনো রকমের ঝগড়াই লাগবে না আর হাদিসের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটা সবটার এক ধরে সমন্বয় জামে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেন আহিব্বা লি আহি কামা তুহিব্বলি নাফসি ওয়াকরাহ লি আহি কামা তাকরাহলি নফসি সব ঝগড়ার একদম মূল যে জিনিসটা সেটা হলো আমরা প্রত্যেকে নিজের জন্য একটা মানদণ্ড বানিয়ে রাখছি অন্যের জন্য আরেকটা হাদিসের মধ্যে বলতে সম্পূর্ণ বিপরীত কথাটা আহিব্বালি আহি কামা তহিব্বলি নফসি তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো আহি কামা তাকরাহলি নফসি তোমার ভাইয়ের জন্য সেটাও পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো একজনের সাথে আমার মামলা হইতেছে তাহলে সে আমার সাথে একরকম আচরণ করতেছে আমি তার সাথে একরকম আচরণ করতেছি সেখানে হুজুরে বলতেছে তুমি তোমার ভাইয়ের সাথে সেই আচরণটা করো যে আচরণটা সে তোমার সাথে করুক বলে তুমি পছন্দ করো তুমি তোমার ভাইয়ের সাথে ওই আচরণটা করো যে আচরণটা তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো বাস এটা এবং তুমি কারোর সাথে ওই আচরণ করো না যে আচরণটা অন্য কেউ তোমার সাথে করুক এটা তুমি চাও না মূল কথা এটাই মূল কথাটা এটাই এটি হলো উন্নত চরিত্রের মূল জিনিস বুনিয়াদ উন্নত চরিত্র আখলাপ এটার মূল বুনিয়াদ যে সবার সাথে আমার আচরণটা এমন হবে সবার জন্য আমি সেটাই চাইব যেটা আমি সবার কাছ থেকে আমি চাই সবার কাছ থেকে আমি চাই আমি যেমন চাই যে কেউ আমার গিবত শেখায়ত না করুক আমার বদনাম কেউ না গাক এটা আমি আমি চাই আমি চাই কেউ আমাকে কষ্ট না দেখ আমি যেমন চাই সবার ব্যাপারে আমি এটাই পছন্দ করি আমিও কাউকে কষ্ট না দিই এবং আমি কারো বদনাম না গাই এটা হুজুরে বলতেছেন আহিব্বালি আখিকা মা তোহিব্বালি নাফসি তোমার ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো ওয়াকরাহলি আখিকা কামা তাকরাহলি নাফসি তোমার ভাইয়ের জন্য সেটাও পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য অপছন্দ করো এই কথাটা যদি আমাদের দিলে এসে যায় কারোর সাথেই কখনো ঝগড়া লাগবে না তখন আমাদের জীবনটা হবে সত্যিকার আরামের জীবন সত্যিকার আরামের জীবন আজকে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে প্রত্যেকে অন্যের কাছে আমি কি কি পাও না এটার ফিকিরে আমি সব সময় থাকি কিন্তু অন্যরা আমাদের কাছে কি পাও না এটা আমি একদমই দেখি না যার ফলে সব জায়গায় অশান্তি একেবারে বাসায় যাই তো আমি সবসময় চিন্তায় থাকি যে আমার স্ত্রী আমার কি কি খেদমত তার করতে হবে এটা সে করে কিনা এটা শুধু আমি সবসময় এই ধান্দায় থাকি কিন্তু সে আমার কাছ থেকে কি কি জিনিস পাও না এটা আমি একদমই আমার মাথায় থাকে না একেবারে কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যরা তোমার কাছে কি কি জিনিস পাও না এই ব্যাপারটা তুমি চিন্তা করো এটা প্রত্যেকে চিন্তা করে ফেললে দেখা যাবে সবার জীবনটা আনন্দময় হয়ে যাবে অন্যরা তোমার হক আদায় করতেছে না এটা তুমি একটু ছাড় দাও অন্যরা আদায় করতেছে না তোমার হক এটা তুমি ছাড় দাও অন্যদের উপরে তোমার যত দায়িত্ব আছে সবটা তুমি আদায় করতে থাকো তাহলে আর কোনো ঝগড়া লাগবে না তো হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী হাসাল্লাম এই জিনিসটাই বললেন যে এমন একটা আমল যে আমলটা নফল সদকা নফল নামাজ নফল রোজার চেয়েও অনেক দামি সে আমলটা কি ইসলাহ জাতিল বাইন মুসলমানের মধ্যে যদি পারস্পরিক ঝগড়া লেগে যায় তাহলে সেই ঝগড়াটা মিটিয়ে দেয়া ঝগড়াটা মিটিয়ে দেয়া তো প্রথমে তো আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা চাই যে কারোর সাথে যেন আমার ঝগড়া না বাঁধে হাদিসের শিক্ষা এটা কারোর সাথে যেন ঝগড়া আমার না বাঁধে ঝগড়া বাঁধবে না যদি আমাদের ভিতরে দুইটা সিফত থাকে একটা হলো তাওয়াজু বিনয় আরেকটা হলো অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেওয়ার মানসিকতা কখনোই ঝগড়া লাগবে না একেবারে সবাই আমার মন মতো কাজ করবে সবাই আমার মন মতো কথা বলবে এটা আমি চাইবই বা কেন তাই বই বা কেন আমি এটা চাইলেই ভেজাল লেগে যাবে তো প্রথম তো চেষ্টা করা চাই যে কারোর সাথে আমার যেন কোনো বাধাবাধি একদমই না বাধে তারপরও যদি বেঁধে যায় সেখানে যদি আমি ন্যায়ের উপরে থাকি তাহলে হাদিসের শিক্ষা হলে তুমি তোমার হকটা ছেড়ে দাও তোমার হক তারপরে তুমি ছেড়ে দাও তাহলে রসুল সাল আলী হাসাল্লাম জান্নাতের মধ্যখানে বাড়ির ব্যবস্থা করার জিম্মাদারি নিতেছেন এটা হলো নিজের ব্যাপারে শিক্ষা হাদিসের থেকে আর যদি কখনো আমরা দেখতে পাই যে অন্য দুজন মুসলমান তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে বাপ বেটা ঝগড়া লেগে গেছে স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে অথবা দুই বন্ধু ভালো ছিল ঝগড়া লেগে গেছে সেখানে আমাদের করণীয়টা কি এই হাদিসি শিক্ষা হলো সেখানে চেষ্টা করা যে কোনো ভাবেই হোক ওই দুই ব্যক্তির মধ্যে আবার যেন মিলটা সৃষ্টি হয়ে যায় বাপ বেটা যেন মিলে যায় স্বামী স্ত্রী যেন মিলে যায় দুই বন্ধু যেন আবার মিলে যায় এটা চেষ্টা করা এই চেষ্টা করতে গিয়ে যদি আমাকে কিছু মিথ্যা কথা বলতে হয় সেটাও আমি বলি এটা হাদিসে অবকাশ দেওয়া হয়েছে লাইসাল কাজাব আল্লাহ ইউসলি হবে নাস যে ব্যক্তি দুজনের মধ্যে মিলিয়ে দেওয়ার জন্য কিছু মিথ্যা কথা বলে সে আসলে মিথ্যাবাদী না সে তো অনেক বড় কাজ করতেছে তাহলে এই দুইটা শিক্ষা হলো হাদিসের একটা হলো প্রত্যেকে আমরা চেষ্টা করব যেন কারোর সাথেই কখনো মনোমালিন্য না হয় যদি কখনো হয়ে যায় তাহলে সেটা নিজে আমি ন্যায়ের উপরে থাকতে সেটা ছেড়ে দেব আর জান্নাতে জান্নাতের মাঝখানে অট্টালিকা পাওয়ার আশা রাখবো আর আরেকটা হলো যদি অন্য কোনো মুসলমান ভাইয়ের মধ্যে দেখতে পাই ঝগড়া লেগে গেছে তাহলে সেখানে চেষ্টা করা চাই যেন ঝগড়াটা মিটে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু আওয়ান আনিল রাব্বিল